বলে আমার প্রভু নিরাকার দিঠিহীন আমার প্রভু তো তামাম সৃষ্টির মাঝেই সমাসীন আসমান জমিন পাহাড় সাগর সব কিছুই তো আমার মহান প্রভুর পরিচয় বহন করে এমন কি আকাশের তারায় মেঘের ভেলায় পাখির গানে শীতল সমীরণে আমি যেন তার অস্তিত্ব খুঁজে পাই সে যে বড় মহান পরম দয়াময় ঝর্ণার তলতলে পাখিরই কুহু গান গায় যার গান সাগরের গর্জনে সৌরভে পায় যার নাম যার নামে বই চলে শীতল পাবন সে তো আর কেহ নয় ও গো প্রভু দয়াময়ে তোমারই সে পরিচয় করে বিকিরণ ঝর্নার কলতানে পাখি রই কুহু গানে গায়ে যার গান সাগরের গর্জনে ফুলের ওই সৌরভে পাই যার নাম যার নামে বয়ে চলে শীতল পাবন সে তো আর কেহ নয় ও গো প্রভু দয়াময়ে তোমার সে পরিচয় করে বিকিরণ ঝর্নার কলতানে পাখির ওই কুহু গানে গায় যার গান সাগরের গর্জনে ফুলের ওই সৌরভে পায় যার নাম যার নামে বয়ে চলে শীতল পাবন সে তো আর কেহ নয় ও গো প্রভু দয়াময় তোমার সে পরিচয় করে বিকিরণ আকাশের ওই নীলিমা মিটিমিটি তারার মেলা আকাশের ওই নীলিমা মিটিমিটি তারার মেলা আকাশের ওই নীলিমা মিটিমিটি তারার মেলা সকলেই যার গায়ে গুনগান সকলেই যার গায়ে গুনগান যার নামে বই চলে শীতল পাবন সে তো আর কেহ নয় ও গো প্রভু দয়াময় তোমারই সে পরিচয় করে বিকিরণ ঝর্ণার কলতানে পাখি ওই কুহু গানে গায় যার গান সাগরের গর্জনে ফুলের ওই সৌরভে পায় নামে বয়ে চলে শীতল পাবন সে তো আর কেহ নয় ও গো প্রভু দয়াময় তোমারই সে পরিচয় করে বিকিরণ ধরনির যেদিকে যা চোখ মেলে যা দেখিতে পাই ধরনির যেদিকে যা চোখ মেলে যা দেখিতে পাই ধরনির যেদিকে যা মেলে যা দেখিতে পার নেই কে হুয়ার তোমার সমান নেই কে হুয়ার তোমার সমান যার নামে বই চলে শীতল পাবন সে তো আর কেহ নয় ও গো প্রভু দয়াময়ে তোমার সে পরিচয় করে বিকিরণ ঝর্ণার কলতানে পাখি রই কুহু গানে গায় যার গান সাগরের গর্জনে ফুলের ওই সৌরভে পায় যার নাম যার নামে বয়ে চলে শীতল পাবন সে তো আর কেহ নয় গো প্রভু দয়াময় তোমার সে পরিচয় করে বিকিরণ ঝর্ণার কলতানে পাখির ওই কুহু গানে গায় যার গান সাগরের গর্জনে ফুলের ওই সৌরভে পায় যার নাম যার নামে বয়ে চলে শীতল পাবন সে তো আর কেহ নয় ও গো প্রভু দয়াময় তোমারই সে পরিচয় করে বিকিরণ ঝর্ণার কলতানে পাখির ওই কুহু গানে গায় যার গান সাগরের গর্জনে ফুলের ওই সৌরভে পাই যার নাম যার নামে বয়ে চলে শীতল পাবন সে তো আর কেহ নয় ও গো প্রভু দয়াময় তোমারি সে পরিচয় করে বিকিরণ তোমারি সে পরিচয় করে বিকিরণ তোমার সে পরিচয় করে বিকিরণ